ফেরেস্তা নাজিল করা হয় না কেন আমি যদি প্রকৃতই ফেরেস্তা নাজিল করিতাম তাহা হইলে এখন পর্যন্ত যাবতীয় ব্যাপারের চূড়ান্ত ফয়সলা করিয়া দেওয়া হইত তাহার পর তাহাদিগকে কোনো অবকাশই দেওয়া হইত না ولو جعلناه ملكا لجعلناه رجلا وللبسنا عليهم ما يلبسون আর যদি আমরা ফেরিস্তা নাজিল করিতামও তবুও উহাকে মানবীয় রূপেই নাজিল করিতাম এবং এইভাবে তাহাদিগকে সেই সন্দেহ সংশয়ে নিমজ্জিত করিয়া দিতাম যাহাতে তাহারা এখন নিমজ্জিত রহিয়াছে ولقد استهزئ برسل من قبلك فحاق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون হে নবী তোমার পূর্বেও বহু নবীকে ঠাট্টা বিদ্রুপ করা হইয়াছে কিন্তু যে সত্যের তাহারা বিদ্রুপ করিত শেষ পর্যন্ত তাহাই তাহাদের উপর আপতিত হইত قل আকাশ জগৎ ও পৃথিবীতে যাহা কিছু আছে তাহা কাহার বল সবকিছুই আল্লাহ তিনি নিজের উপর দয়া অনুগ্রহের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 জানে যেমন তাহাদের নিজেদের সন্তানকে জানিতে ও চিনিতে কোনরূপ সন্দেহের উদ্রেক হয় না কিন্তু যাহারা নিজেরাই নিজদিগকে ধ্বংসের মুখে নিক্ষেপ করিয়াছে তাহারা এই কথা মানে না ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح الظالمون তাহার অপেক্ষা বড় জালিমার কে হইবে যে আল্লাহর উপর মিথ্যা দোষারোপ করে কিংবা আল্লাহর নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করে এইরূপ জালিম লোক কখনোই কল্যাণ ও সাফল্য লাভ করিতে পারে না ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا أين شركاؤكم الذين كنتم تزعمون যেদিন আমি এই সবকেই একত্রিত করিব এবং মুশরিকদের নিকট জিজ্ঞাসা করিব তোমাদের নির্দিষ্ট করা সেই শরিকগণ এখন কোথায় যাহাদিগকে তোমরা আল্লাহর সহিত শরিক বলিয়া মনে করিতে তখন তাহারা এই ছাড়া আর কোন ফিতনার সৃষ্টি করিতে পারিবে না যে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 কোনো নিদর্শন দেখিতে পাইলেও উহার প্রতি ইমান আনিবে না এমন কি তাহারা যখন তোমার নিকট আসিয়া ঝগড়া করে তখন তাহাদের মধ্যে যাহারা অমান্য করার সিদ্ধান্ত করে তাহারা ইহাই বলে যে ইহা প্রাচীনকালের এক কিংবদন্তি ছাড়া আর কিছুই নয় তাহারা এই মহান সত্যবাণী কবুল করার কাজ হইতে লোকদিগকে বিরত রাখে এবং তাহারা নিজেরাও ইহা হইতে দূরে সরিয়া থাকে অথচ প্রকৃতপক্ষে তাহারা নিজেরাই নিজেদের ধ্বংসের আয়োজন করিতেছে কিন্তু এ সম্পর্কে তাহাদের অনুভূতি নাই হায় সেই সময়ের অবস্থা তুমি যদি দেখিতে পারিতে যখন তাহাদিগকে দোজখের কিনারায় দাঁড় করানো হইবে তখন তাহারা বলিবে হায় আমরা যদি কোনো প্রকারে দুনিয়ায় আবার ফিরিয়া যাইতে পারিতাম এবং সেখানে আমাদের রবের নিদর্শন সমূহ প্রত্যাখ্যান না করিতাম ও ইমানদার লোকদের মধ্যে সামিল হইতাম بل بدا لهم ما كانوا يخفون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 আল্লাহ যাহাকে চান পথভ্রষ্ট করিয়া দেন আর যাহাকে চান সহজ সঠিক পথের উপর চলমান করিয়া দেন তাহাদিগকে বলো একটু চিন্তা করিয়া বলো দেখি তোমাদের উপর যদি আল্লাহর নিকট হইতে কোনো বড় বিপদ আসিয়া পড়ে কিংবা সর্বশেষ মুহূর্ত উপস্থিত হয় তখন কি তোমরা এক আল্লাহ ছাড়া আর কাহাকেও ডাকো বলো যদি তোমরা সত্যবাদী হও তখন তো তোমরা সকলে কেবল আল্লাহকেই ডাকিয়া থাকো অতঃপর তিনি যদি চান তবে তোমাদের উপর হইতে এই বিপদ দূর করেন এই ধরনের অবস্থায় তোমরা তোমাদের বানানো শরিক মাবুদকে সম্পূর্ণ ভুলিয়া যাও ولقد أرسلنا إلى أمم من قبلك فأخذناهم بالبأساء والضراء لعلهم لعلهم يتضرعون তোমার পূর্বে অসংখ্য জনগোষ্ঠীর প্রতি আমরা রাসূল পাঠাইয়াছি সেই সব জনগোষ্ঠীকে বহু বিপদ মুসিবত ও দুঃখ কষ্টে নিমজ্জিত করিয়াছি যেন তাহারা বিনয় নম্রতা সহকারে আমাদের সম্মুখে নতি স্বীকার করে فلولا إذ جاءهم بأسنا تضرعوا ولكن قست قلوبهم وزين لهم الشيطان ما كانوا يعملون এইরূপ অবস্থায় আমাদের পক্ষ হইতে যখনই তাহাদের উপর কঠোরতা আসিয়াছে তখন কেন তাহারা নম্রতা ও বিনয় স্বীকার করে না বরং তাহাদের হৃদয় তখন আরো অধিক শক্ত হইয়া গিয়াছে আর শয়তান তাহাদিগকে এই সান্ত্বনা দিয়াছে যে তোমরা যাহা কিছু করিতেছ তাহা খুব ভালোই করিতেছ অতঃপর তাহারা যখন তাহাদের প্রতি দেওয়া নসিহত ভুলিয়া গেল তখন সকল প্রকার সচ্ছলতার দুয়ার তাহাদের জন্য খুলিয়া দিলাম শেষ পর্যন্ত তাহারা যখন আমাদের দেওয়া সমূহে গভীরভাবে মগ্ন হইয়া গেল তখন আমরা সহসা তাহাদিগকে পাকড়াও করিলাম এখন অবস্থা এই হইল যে তাহারা সকল কল্যাণ হইতেই নিরাশ হইয়া গেল এইভাবেই সেই সমস্ত লোকের শিকড় কাটিয়ে দেওয়া হইয়াছে একথা কি তোমরা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 প্রকৃত মনিব ও মাবুদের নিকট প্রত্যাবর্তিত হয় সাবধান থাকিও ফয়সালা করার সিদ্ধান্ত গ্রহণের সমস্ত ইখতিয়ার কেবল তাহারই রহিয়াছে হিসাব গ্রহণে তিনি পূর্ণ মাত্রায় ক্ষিপ্র قل من ينجيكم من ظلمات البر والبحر تدعونه تضرعا وخفية تدعونه تضرعا وخفية لئن أنجانا من هذه لنكونن من الشاكرين হে মুহাম্মদ ইহাদের নিকট জিজ্ঞাসা কর মরুপ্রান্তর ও নদী সমুদ্রের পুঞ্জীভূত অন্ধকারে তোমাদিগকে বিপদ হইতে রক্ষা করে কে কাহার সমীপে কাতর কণ্ঠে ও চুপে চুপে প্রার্থনা কর কাহাকে বলো যে তিনি তোমাকে এই বিপদ হইতে রক্ষা করিলে তোমরা অবশ্যই শকর গোজার বান্দা হইবে বল বলো আল্লাহ তোমাদিগকে তাহা হইতে ও সকল প্রকারের যন্ত্রণা হইতে মুক্তি দান করেন তাহা হইলে অপরকে তোমরা তাহার শরিক মনে করিতেছ কেন هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو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 সেই দিনই হাসর হইবে তাহার কথা সর্বাত্মকভাবে সত্য এবং যেদিন সিংগায় ফুক দেওয়া হইবে সেই দিন নিরঙ্কুশ বাদশাহী তাহারই হইবে গোপন ও প্রকাশ্য সবকিছুই তাহার জানা তিনি অত্যন্ত সুবিজ্ঞ পুরোপুরি ওয়াকিফাল وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين ইব্রাহিমের ঘটনা স্মরণ করো যখন সে আপন পিতা আজরকে বলিয়াছিল তুমি কি মূর্তিকে ইলারূপে গ্রহণ করিতেছ আমি তো তোমাকে ও তোমার দলের লোকজনকে সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত দেখিতে পাইতেছি وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين ইব্রাহিমকে আমরা এমনিভাবে জমিন ও আসমানের সাম্রাজ্য ব্যবস্থা দেখাইতেছিলাম এবং এই জন্য যে সে যেন নিঃসন্দেহে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হইতে পারে অতঃপর যখন তাহার উপর রাত্র আচ্ছন্ন হইয়া আসিল তখন সে একটি তারকা দেখিতে পাইল বলিল এই আমার রব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 সন্তান হইতে পারে কিরূপে যখন তাহার জীবন সঙ্গিনী কেহ নাই তিনি তো প্রতিটি জিনিস সৃষ্টি করিয়াছেন প্রতিটি জিনিস সম্পর্কে তিনি জ্ঞানবান এই হইতেছেন আল্লাহ তোমাদের রব তিনি ছাড়া আর কেহ ইলা নাই সকল জিনিসেরই সৃষ্টিকর্তা অতএব তোমরা তাহারই দাসত্ব কবুল করো তিনি সব জিনিসের উপর দায়িত্বশীল দৃষ্টিসমূহ তাহাকে প্রত্যক্ষ করিতে পারে না তিনি বরং দৃষ্টিসমূহকে আয়ত্ত করেন তিনি অতিশয় সূক্ষ্মদর্শী সব বিষয়ে ওয়াকিফাল قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ মনে রাখিও তোমাদের কাছে তোমাদের রবের নিকট হইতে অন্তর্দৃষ্টির আলো আসিয়া পৌঁছিয়াছে এখন যে লোক নিজের দৃষ্টিশক্তির সাহায্যে কাজ করিবে সে নিজেরই কল্যাণ সাধন করিবে আর যে অন্ধত্ব গ্রহণ করিবে সে নিজেই ক্ষতিগ্রস্ত হইবে আমি তো তোমাদের উপর পাহারাদার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 নিকট নিদর্শন অনেক আছে আর তোমাদিগকে কেমন করিয়া বোঝানো যাইবে যে নিদর্শন সমূহ সুস্পষ্ট হইয়া উঠিলেও ইহারা ইমান আনিতে প্রস্তুত নয় ونقلب أفئدتهم وأبصارهم كما لم يؤمنوا به أول مرة كما لم يؤمنوا به أول مرة ونذرهم في طغيانهم يعمهون তাহারা যেমন প্রথমবারে উহার প্রতি ইমান আনে নাই তেমনি করিয়াই আমরা তাহাদের দিল ও দৃষ্টিকে নানা দিকে ফিরাইয়া দিয়া থাকি আমরা তাহাদিগকে তাহাদের খোদাদ্রোহিতার মধ্যে বিভ্রান্ত হইয়া থাকার জন্য ছাড়িয়া দিয়া থাকি ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون আমরা যদি তাহাদের প্রতি ফেরেস্তাও নাজিল করিতাম মৃতরাও যদি তাহাদের সহিত কথাবার্তা বলিত এবং দুনিয়ার সমস্ত জিনিসকেও যদি তাহাদের চোখের সামনে একত্রিত করিয়া দিতাম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 হইতে কোনো ক্রমেই বাহির হয় না কাফিরদের জন্য এই রকমই তাহাদের আমলকে চাকচিক্যময় বানাইয়া দেওয়া হইয়াছে وكذلك جعلنا في كل قرية أكابر مجرميها ليمكروا فيها وما يمكرون إلا بأنفسهم وما يشعرون এমনিভাবেই আমরা প্রতিটি জনপদে উহার বড় অপরাধী লোকদিগকে নিযুক্ত করিয়াছি যেন তাহারা তথায় নিজেদের ধোকা প্রতারণা ও ষড়যন্ত্রের জাল বিস্তার করে মূলত তাহারা নিজেদের প্রতারণার জালে নিজেরাই জড়াইয়া পড়ে কিন্তু ইহার চেতনা তাহাদের নাই وإذا جاءتهم آية قالوا لن نؤمن حتى نؤتى مثل ما أوتي رسل الله الله أعلم حيث يجعل رسالته سيصيب الذين أجرموا صغار عند الله وعذاب شديد وعذاب شديد بما كانوا يمكرون তাহাদের সম্মুখে যখন কোনো নিদর্শন উপস্থিত হয় তখন তাহারা বলে আমরা মানিব না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসুলকে যে জিনিস দেওয়া হইয়াছে তাহা স্বয়ং আমাদিগকে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 نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون আরও এই যে তোমরা ইয়াতিমের মাল সম্পদের নিকটও যাইবে না অবশ্য এমন নিয়ম ও পন্থায় যাহা সর্বাপেক্ষা ভালো যতদিন না সে জ্ঞান বুদ্ধি লাভের বয়স পর্যন্ত পৌঁছাইয়া যায় আর মাপে এবং ওজনে পুরোপুরি ইনসাফ করো আমরা প্রত্যেক ব্যক্তির উপর দায়িত্বের বোঝা ততখানি চাপাই যতখানির সাধ্য তাহার রহিয়াছে আর যখন কথা বলো ইনসাফের কথা বলো ব্যাপারটি নিজের আত্মীয়ারই হোক না কেন এবং আল্লাহর ওয়াদা পূরণ করো এইসব বিষয়ের হেদায়েত আল্লাহ তালা তোমাদিগকে দিয়াছেন হয়তো তোমরা নসিহাত কবুল করিবে وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون ইহাও তাহার হেদায়েত যে ইহাই আমার সোজা সরল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 দিক দিয়াই তোমার কোনো সম্পর্ক নাই তাহাদের ব্যাপারটি সম্পূর্ণত আল্লাহর উপরই সোপর্দ রহিয়াছে তিনি তাহাদিগকে বলিবেন তাহারা কি কি করিতেছিল বস্তুত যে লোক নেকাজ লইয়া উপস্থিত হইবে তাহার জন্য দশ গুণ বেশি পুরস্কার রহিয়াছে যে পাপের কাজ লইয়া আসিবে তাহাকে ততখানি প্রতিফল দেওয়া হইবে যতখানি সে অপরাধ করিয়াছে আর কাহারও উপর জুলুম করা হইবে না হে মোহাম্মদ বলো আমার রব নিঃসন্দেহে আমাকে সঠিক নির্ভুল পথ দেখাইয়া দিয়াছেন সম্পূর্ণ ও সর্বতভাবে নির্ভুল দিন যাহাতে বক্রতার কোনো স্থান নাই ইহা ইব্রাহিমের অবলম্বিত পথ ও পন্থা যাহা সে ঐকান্তিক নিষ্ঠা ও একমুখিতার সহিত গ্রহণ করিয়াছিল এবং সে মুসলিমদের মধ্যে ছিল না লা বলো আমার নামাজ আমার সর্বপ্রকার ইবাদত অনুষ্ঠানসমূহ আমার জীবন ও আমার মৃত্যু সবকিছুই জাহানের রব আল্লাহর জন্য তাহার শরীর কেহ নাই